কোনটা আসল কোনটা নকল বোঝাবি সন্দায় দুখুর দুখুর করে রে বুক ভেজালর জালায় ধুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় কোনটা আসল কোনটা নকল বুঝাবি সন্দায় ধুকুর ধুকুর করে রে বুক ভেজালোর জালায় ধুকুর ধুকুর করে রে বুক ভেজালোর জালা ফল ফুরু ডে কার বাইট দিয়া জমো ফাখা ফল ফুরু ডে কার বাইট দিয়া জমো ফাখা আসর মাঝে মালিং ভাই পিরি পাওয়া যায় মাসর মাঝে মালিং ভাই পিরি পাওয়া যায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় কোনটা আসল কোনটা নকল বুঝাবি সমদায় দুকুর দুকুর করে রে বুক বেজালর জালায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় অফিস আদালতেও বেজাল ঘুষর টেকার দা অফিস আদালতেও বেজাল ঘুষর টেকার দায় এই বেজালে হয় আমার খুঁড়ে খুঁড়ে কায় এই বেজালে দেশটা আমার কুড়ে খুঁড়ে কায় কুর করে রে বুক ভেজালর জালায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় কোনটা আসল কোনটা নকল বুঝাবি বিষম দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় বেজাল বিযুগে বাইরে মামলাতে জরা বেজাল বিযুগে বাইরে কেমনে বাঁচা যায় কার গলায় দরিয়া কান্দি কেমনে বাঁচা যায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় কোনটা আসল কোনটা নকল বুঝাবি সমদায় ধুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় ধুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় ইলেকশনের সময় আইলে কোকিল দেখা যায় ইলেকশনের সময় আইলে দেখা যায় টেকা দিয়া বুটকি নিয়া পাশ হইয়া যায় টেকা দিয়া বুটকি নিয়া পাশ হইয়া যায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় কোনটা আসল কোনটা নকল বুঝাবি সন্ধ্যায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় ঘোষণা দিলে চাকরি পাওয়া বড় বিষমদা ঘোষণা দিলে চাকরি পাওয়া বড় বিষম দায় দুই নম্বরই পথে ডুইকা বেঝালে জরায় দুই নম্বরই পথে ডুইকা ভেজালে জরায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় দুকুর দুকুর করে রে বুক জালায় কোনটা আসল কোনটা নকল বুঝাবি সমদায় দুকুর দুকুর করে রে বুক বেজালর জ্বালায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় কোনটা আসল কোনটা নকল বুঝা বিষমদায় দুকুর দুকুর করে রে বুক ভেজালর জালায় ধুকুর দুকুর করে রে বুক ভেজালোর জালায় ধুকুর দুকুর করে রে বুক ভেজালোর জালায় www.almodina.com